من الطيبات واعملوا صالحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاري آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন দুরাকাত <laughs> ফরজ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের <clears throat> আঠারোতম পাড়ার সুরায় মিনুনের পঞ্চাশতম আয়াত এবং আবুদাউদ শরীফের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্দুল আলমিন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলকে সম্বোধন করে বলছেন হে আমার রাসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন যারা গত সপ্তাহে ছিলেন গত সপ্তাহে আমি সেম এই আয়াতটি পড়েছি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্দুল আলমিন খাওয়ার কথা বলেছেন পরে আমলের কথা বলেছেন পরের পবিত্র বস্তু আহারের কথা বলেছেন আগে বুঝা গেল সৎ আমলের জন্য পবিত্র বস্তু বক্ষণ করা পূর্ব শর্ত পবিত্র বস্তু আহার করা ছাড়া কোনো মানুষ সৎ আমল করার তৌফিক পান না যার খাবার যে ধরনের হয় তার চাল চলন আদো বাদলার কথাবার্তা ওই ধরনের হয়ে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমী আয়াতের মধ্যে আগে খাবারের বিষয় নিয়ে আলোচনা করেছেন তারপরে আমলের বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের তার অনুরূপ দেওবন্দের একজন বড় বুজুর্গ আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হাকিম উম্মদ মুজাদ্দুল মিল্লত মাওলানা শাহ আচ্ছা, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ বহুত বড় বুজুর্গ ছিলেন এক লোক ওনাকে দাওয়াত করেছিলেন মেজবান ইয়াকুব নানসুবি রহমতুল্লাহ আলাইহের জন্য বহু আইটেমের খাবারের পরিবেশন করেছেন কিন্তু ইয়াকুব নানসুবি রহমতুল্লাহ আলাই ওই বেচারার ঘরে যখন খেতে বসেছেন এক লোকমা নাকি দুই লোকমা খেয়েছেন মাত্র যে এক লোকমা নাকি দুই লোকমা খেয়েই তিনি মেজবানের ঘর থেকে দৌড় আরম্ভ করছেন মেজবান বেচারা হয়রান হুজুর কি অপরাধ আমি করেছি আপনার জন্য এত সুস্বাদু খাবারের আয়োজন করেছি আপনি এক লোকমা না দুই লোকমান নাকিতে আপনি দৌড় লাগতেছেন তার কারণ কি কোনো ব্যাধবি হয়েছে কিনা আমার থেকে কয় না তোমার থেকে কোনো ব্যাধবি হয়নি তবে তোমার এই খাবার থেকে হারামের গন্ধ আসতেছে তোমার এই খাবার থেকে হারামের গন্ধ আসতেছে আমার ভাইরা আমরা তো বর্তমানে অনেক হারাম খাবার খাই কিন্তু কখনো হারামের গন্ধ আমাদের নাকে এসেছে কিনা আমার মনে হয় না তার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন ওরা ছিলেন বড় বড় বুজুর্গ ওদের দ্বারা দিন ইসলামের অনেক বড় কাজ নিবেন এই জন্য ছোটকাল থেকেই কুদরতিভাবে আল্লাহাক ওদেরকে সংরক্ষণ করেছেন যে হারাম কোনো খাবার যেন ওদের ভিতরে না ঢুকে কারণ ওদের দ্বারা দিনের অনেক বড় বড় কাজ হবে তা আমাদের দ্বারা তো আল্লাহর এই উদ্দেশ্য না এই জন্য হারাম খাই কিন্তু হারামের গন্ধ তো কোনোদিন আমাদের নাকে আছে না ইয়াকুব না আনতুবি রহমতুল্লাহ আলাই নিজে বলছেন আমি যে ওই মেজবানের ঘরে এক লোকমা হারাম খেয়েছি এর প্রভাব আমার ভিতরে তিন মাস পর্যন্ত ছিল আমার নফস যেন আমাকে জিনাহের প্রতি উদ্বুদ্ধ করে চুরির প্রতি উদ্বুদ্ধ করে মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করে কে বলছেন এই কথাটা ইয়াকুব রানপুরি রহমতুল্লাহ আলাই মাত্র এক লোকমা হারাম খাবারের কুফল প্রভাব আমার ভিতরে দীর্ঘ তিন মাস পর্যন্ত ছিল উনি কত বড় আলেম উনাকে উনার নষ্ট বলে তুমি এখন জিনা করো তুমি এখন মদ খাও কেন ওই যে এক লোকমা হারাম ভুল ভসত উনার পেটে চলে গেছেন এর প্রভাব কিন্তু রয়ে গেছে আমার ভাইরা আজকে আমরা অহর অহর হারামের ভিতরে লিপ্ত এই কারণে আমাদের নবস আমাকে গুনাহের প্রতি মাত্র উদ্বুদ্ধ করে ন্যাকের প্রতি এমন একটা উদ্বুদ্ধ আমাকে আপনাকে করে না আমাদের নিকট বর্তমানে গুনাহের কাজ ভালো লাগে কিন্তু এবাদত আমার কাছে ভালো লাগে না কেন এটা হচ্ছে একমাত্র খাবারের প্রভাব আসাবে কাপ নামে এক গ্রুপ আপনারা সকলে জানেন কোরআনে কারিমে ওদের আলোচনা এসেছে আসাবে কাপ ওরা গর্তের ভিতরে তিনশত বছর ঘুমিয়েছিলেন তিনশত বছর একটি পাহাড়ের গুহায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওরা মনে মনে ভেবেছিল যে আমরা সকালবেলায় ঘুমাইছি মনে হয় দুপুরবেলা এখন জাগ্রত হয়েছি এদের ধারণা ছিল এমনই কিন্তু ওরা গর্তের ভিতরে ঘুমিয়েছিল কয়দিন তিনশত বছর কিন্তু ওদের খবরই ছিল না দুপুরবেলায় ওরা ঘুম থেকে জাগ্রত হয়ে খাবারের দায়িত্ব যাকে দিয়েছে তাকে বলেছেন যাও বাজার থেকে তুমি খাবার নিয়ে আসো তবে খাবার হালাল কিনা এটা দেখবে যে লোককে খাবারের জন্য পাঠিয়েছে তাকে নসিহত করেছে যে তুমি বাজারে খাবার ক্রয় করার জন্য যাবে যাচাই করবে যে খাবারটুকু আমাদের জন্য আনবে এই খাবার হালাল কিনা দেবী কিংবা মূর্তির নামে জবাই করা হয়েছে কিনা এগুলো যাচাই বাছাই করবে আল্লাহর অলিদের শান এমনই হয়ে থাকে ওরা খাবারের আগে যাচাই করে খায় বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের এই যে ফেনী জেলার একজন বড় বুজুর্গ সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই উনি সহ এক লোক আরো কয়েকজন আলেমকে দাওয়াত করছিলেন অন্যান্য আলেমেরা মেজবানের ঘরে গিয়ে খাবার জন্য বসে গেছেন অলরেডি ওরা খাওয়াই শুরু করছে কিন্তু সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খাবার খেতে বসেন না উনি একবার মেজবানের ঘরের ওই পাশে যায় আবার ওই পাশে যায় গলিতে হাঁটা ওটা করছে কিন্তু খাবারের জন্য বসেন না অন্যান্য ওলামা একরাম বলেন হুজুর আমরা তো খাবার শুরু করে দিয়েছি আপনি হাসছেন কেন আপনি বসেন না কেন বারংবার ওনাকে বাধ্য করার পর উনি বলেছেন বেটা আমি দেখছি তোমরা কুকুরের পায়খানা খাচ্ছ আমি দেখছি তোমরা কুকুরের পায়খানা খাচ্ছ মেজবানের মাথায় উঠেছ রক্ত হুজুর কি বলেন আমি বুঝি এই সমস্ত আলামদের যে কুকুরের পায়খানা খাওয়াচ্ছি আপনি কি বলেন উদ্ভট কথা খোঁজ নিয়ে দেখার পরে খোঁজ নেওয়ার পরে জানা গেল এই মেজবান যে ওলামা ইকরামকে দাওয়াত করেছিল যে টাকা দিয়ে মেজবানের জন্য মেহমানের জন্য খাবার আয়োজন করেছেন ওই টাকা ছিল সুদি টাকা ওই টাকা ছিল সুদি টাকা যার কারণে সুফি সদরুদ্দিন সাহেব বলছে আমি দেখতেছি তোমরা কুকুরের ফানা পায়খানা খাচ্ছ আল্লাহ ওদেরকে সে অন্তর চক্ষু দান করেছেন ওরা তাকাইলেই মাত্র বলতে পারত এই খাবারটুকু হালাল নাকি হারাম সুদ এটা কত বড় একটি মারাত্মকতম ইমান ধ্বংসকারী একটি ব্যাধি নবীজি হজরত জাবের রাজি আল্লাহ তালাম থেকে হাদিস তিনি বলেন লানা রসুল্লাহ আলাইহি আকিলার রিবা সাওয়া আল্লাহর নবী সুদ গ্রহিতা সুদ দাতা সুদ কারবারের লিখক এবং সুদের সাক্ষীদের প্রতি অভিসম্পাত করেছেন লানত দিয়েছেন আমরা মনে করি সুদ খাওয়া মনে হয় মহাপাপ কিন্তু আমাদের অনেকেরই জানা নেই সুদ দেওয়াটাও যে একটি মহাপাপ এটা আমাদের অনেকের জানা নেই সুদ গ্রহণ করা মহাপাপ সুদ দেওয়াটাই মহাপাপ এবং সুদ কারবারের লিখক যে লিপিবদ্ধ করে এটাও মহাপাপ এর একটির উপরে আল্লাহর লানত এবং যারা সাক্ষী হয়েছে ওদের উপরও কি আল্লাহ লানত এই চারজনের উপর সুদ সম্পর্কীয় লানত ব্যাংকিং ব্যবস্থা বর্তমান যেহেতু সুদমুক্ত নয় তাই আমাদের ফোকাহায় যারা মোরা বলেছে ব্যাংকিং কারবারও হারাম যেহেতু সুদমুক্ত কোনো ব্যাংক বর্তমান বাংলাদেশের ভিতরে এখন হয়নি বিশেষ কোথাও আছে কিনা জানান ব্যাংকের জন্য বাড়ি ভাড়া দেওয়া আমি মাসালা বলছি আপনারা কেউ বিরক্ত হবেন না ব্যাংকের জন্য বাড়ি ভাড়া তথা সুদি কাজ কারবার যে সমস্ত প্রতিষ্ঠানে হয় ও সমস্ত প্রতিষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দেওয়া যেহেতু সুদি লেনদেনে সাহায্য করার নামান্তর তাই ব্যাংকের জন্য সুদি কাজ কারবারের জন্য কোন প্রতিষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দেওয়াও হারাম এটা হলো ফোকায় গ্রামের মাতালা যেহেতু তুমি তোমার বাড়ি ভাড়া দিয়েছ কেন ওরা এখানে সুদি কাজ কারবার করবে তাহলে তুমি যেন ওদেরকে একটু সহযোগিতা করেছ এটাও ফোকাহে গ্রাম হারাম বলেছে আল্লাহর নবী বলেন সুদের মাত্র একটি দেড়হাম যে ব্যক্তি জেনে শুনে খাবে সুদের মাত্র একটি দেড়হাম যে ব্যক্তি জেনে শুনে খাবে তার পাপ তার গুণা ছত্রিশ বার জেনা অপেক্ষায় বেশি নওয়াজ ছত্রিশ বার যেন অপেক্ষায়ও বেশি জেনে শুনে যদি কোনো মানুষ সুদের একটি টাকা একটি দেড়হাম গ্রহণ করে না জেনে যদি খান সেটা ভিন্ন কথা কিন্তু যদি আপনি জানেন যেটা সুদি টাকা এটা হারাম অবৈধ টাকা আপনি এক টাকা যদি খান ছত্রিশ বার জেনা করলে যেই গুণা এর থেকেও বেশি মারাত্মক গুণা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে আল্লাহর নবী বলেন আর রিবা সাবুন জুজআ আইসার উহা আইয়ান কিহার রজুল উম্মাহু সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্নের স্তর সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা কোন রুচিবান ছেলে কোন বিবেকবান ছেলে মায়ের সাথে ব্যবচার করা তো দূরের কথা কুদৃষ্টিতে তাকাবার সাহসটুকু তার ভিতরে আছে না কলাহা উলায় আকালাতুর রিবাব আল্লাহর নবী মেয়ারাজের রজনীতে জিবরিল আলাইসালামকে পাশে নিয়ে এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে গিয়েছিল যে সম্প্রদায়ের প্রত্যেকের প্যাট একটা একটা ঘরের মতো প্রত্যেকের প্যাট একটা একটা ঘরের মতো কেমন একটি অদ্ভুত আকারের মানুষ চিন্তাটা করেন একজন মানুষের প্যাট একটা ঘরের মতো এমন ধরনের একটা মানুষ যদি আপনাদের সাঁতার সাতারফাইয়া বাজারে আসে আমার মনে হয় এক হাজার টাকা টিকিটের পরিবর্তেও তাকে দেখার জন্য মানুষ ভিড় জমাবে যে ঘরের মতো একটা প্যাট কেমন এলো এভাবে অগণিত লোক নবী বলেছেন জিব্রিল রে এত বড় বড় ফ্যাটওয়ালা লোকগুলো কারা আবার এই ফ্যাটটা হবে গ্লাসের মতো গ্লাসের মতো ফ্যাটের ভিতরে অগণিত বিশাল সাপ কিলবিল কিলবিল করছে দেখা যায় দূর থেকে জিব্রিল দে এরা কারা এ অদ্ভুত আকৃতির মানুষগুলো কারা হজরত জিব্রিল বলেন ইয়ার রসুল আল্লাহি এরা আর অন্য কেহ নয় এরা ওই যে আপনার উম্মতর সমস্ত মানুষ যারা সুৎখোর নাওজবিল্লা যারা সুৎখো হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন তিয়ান্না না আলান্নাসে জমানুন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে এলাকার দেশের একটা মানুষের সুদ খাওয়া ছাড়া বাকি থাকবে না আর যদি নাও খায় কমপক্ষে সুদের তাপটা হলেও তার গায়ে লাগবে নওয়াজুবিল্লা আমার ভাইরা কত বড় দমক এমন একটা সময় আসবে সুদ ছাড়া কোনো মানুষ বাকি থাকবে না এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আজকে তাই অনেককে বলতে দেখা যায় গো হুজুর সুদ ছাড়া চলতে পারি না আরে তোর কুফাল খারাপ পড়া কুফাইলা তুই সুদ ছাড়া চলতে পারছ না এটা কি একটু ভালো জিনিস সুদ তাকে বলে সুদের ডেফিনিশন কি নির্ধারিত কাউকে নির্ধারিত মেয়াদের জন্য ঋণ দিয়ে মূলধনের অতিরিক্ত নির্ধারিত পরিমাণ অর্থ গ্রহণ করাকেই সুদ বলা হয় ধরুন আপনি একজন মানুষকে এক মাসের জন্য একশত টাকা ঋণ দিয়েছেন দেওয়ার সময় বলেছেন এক মাস পরে আমাকে একশত দশ টাকা দিতে হবে এটাই হচ্ছে সুদ সুদের অবৈধতা কোরআনে কারিমের আটটি আয়াত চল্লিশটির বেশি হাদিস এবং এজমা দ্বারা প্রমাণিত যে সুদ হারাম নবী বলেছেন যে গোত্রে সম্প্রদায় সুদ ব্যাপক আকার ধারণ করবে ইল্লা উখিজু বিছানা ওদেরকে দারিদ্র আক্রান্ত করবে ওরা কি সকলে দরিদ্র হয়ে যাবে আমরা মনে করি সুদ মাল ভিত্তি করে অভাব দূর করে না নবী বলেছেন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সুদ মাল ভিত্তি করে নবী কয় না পরোক্ষ তোমাদের ওই দৃষ্টি নেয় সুদ মালকে ধ্বংস করে যারা সুদ খায় তারা কেমতের দিন ওই ফাগল উম্মাদের ন্যায় হাসরের ময়দানে উঠবে যাকে কোন জিন শয়তান স্পর্শ করে দিচে হারা করে দিয়েছে জিন যদি কোনো মানুষকে ধরে আমাদের দেশে তখন ওই লোকটার হিতাহিত কোনো জ্ঞান থাকে কোন মানুষকে চিনে না সে কি বলে সে নিজেও বলতে পারে না একটা মানুষকে জিনে স্পর্শ করলে তার স্বাভাবিক কোনো জ্ঞান আর থাকে না আবল তাবল সেই কথা বলে নবী বলেছেন যারা সুদে সুদে অভ্যস্ত যারা ইচ্ছাকৃত সুদ খায় ওরা কে আমাদের ময়দানে ওই জীব জীবগ্রস্ত লোকটির মতো উঠবে তার মানে হাসর ময়দানে যাবে তার কোনো জ্ঞান আর শেষ ঠিক থাকবে না ওখানে কি এসে আবল তাবল শুধু কথা বলবে কোনো মানুষ যদি আবল তাবল কথা বলে হিতাহিত জ্ঞান তার ঠিক না থাকে সে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে আপনাকে আমার কথা বুঝতেছেন ভাই যার ব্রেন নষ্ট হয়ে গেছে সে কি কোনো প্রশ্নের উত্তর যথাযথ সঠিকভাবে দিতে কি সক্ষম হয় পারে না আবল তাবল কথা বলে হাসরের ময়দানে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের অনেকেরই ধারণা মনে হয় আমার প্রশ্ন সওয়াল যাওয়া তোমার কবরেই শেষ মার রব্বু কমা দিন কমা হাজার রজুর তিন প্রশ্ন না কবর থেকে প্রশ্ন শুরু কবর হবে তিনটি মাত্র প্রশ্ন হাসরের ময়দানে যখন যাবেন আল্লাহর নবী হাদিসে কি বলেন শুনেন قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن مال من أين اكتسبه وفيما أنفقه ওয়ান ইলমিন মাজা আমিলা বিমা আলিমাত আমার ভাইরা খেয়াল করি শুনুন আল্লাহর নবী বলেছেন হাসুর ময়দানে যখন যাব আমরা প্রত্যেকটা মানুষকে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সে একটি কে সামনে অগ্রসর হতে পারবে না প্রত্যেককে আমাদেরকে চারটি প্রশ্ন করা হবে এবং চারটি প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই দিতে হবে আমাকে এই চারটি প্রশ্ন করা হবে আপনাদেরকেও করা হবে সকলকেই করা হবে এক নম্বর প্রশ্ন কি আনুম রেহি সর্বপ্রথম প্রশ্ন করা হবে আসরের ময়দানে ও ভাই তোমাকে আমি ষাট সত্তর বছর হায়াত দিয়েছি এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ হায়াত সম্পর্কে আমাকে আপনাকে এক নাম্বার প্রশ্ন করা হবে এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ হায়াত সম্পর্কে আমাকে আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে এক কবি বলেন হায়াতু গান আমার ভাইরা আমার আর আপনার হায়াত এটা নির্ধারিত নাকি অনির্ধারিত আমার আর আপনার হায়াত সন্তান যখন মায়ের ঘরবে ছিল যখন গর্বের বয়স চার মাস মানে একশত দশ দিন বিশ দিন একশত বিশ দিন যখন ছিল একজন ফেরেস্তা আল্লাহর নির্দেশে এসেছে এসে আল্লাহকে বলেছেন আল্লাহ আপনার মানসা বলেন এটা কি পুরুষ বানাবো নাকি মহিলা বানাবো এই শুক্রটাকে আল্লাহ পাক বলবেন ঠিক আছে তাকে পুরুষ বানাও না হয় তুমি মহিলা বানাও আল্লাহ যেটা বলবো ওটাই হবে এই লোকটি কয়দিন বাঁচবে ওই চারি মাস গর্ভ থাকা অবস্থায় চারি মাস বয়সেই লেখা হয়ে যাবে আপনি কয়দিন বাঁচবেন আপনি কি খাবেন আপনি কি জান্নাতি নাকি জাহান জাহান্নামি আমতা সাকিউন আম সাহেব আপনি কি জান্নাতি না জাহান জাহান্নামি সেটা ওই যে গর্ভে থাকা অবস্থায় ফেরেস্তা এসে লেখে গিয়েছে তাহলে আমি কয়দিন বাঁচবো এটা কি লিপিবদ্ধ হয়েছে কিনা বলেন এটা হয়ে গেছে আমি কয়দিন বাঁচবো সেটা লিপিবদ্ধ হয়ে গেছে তোমার হায়াত নির্ধারিত কিছু নিঃশ্বাসের নাম এক নিঃশ্বাস যখন চলে যায় নির্ধারিত নিঃশ্বাস থেকে এক নিঃশ্বাস বিয়ে হয়ে গেল তোমার যদি ষাট বছর থাকে একদিন চলে গেছে তার মানে ষাট বছর থেকে একদিন তোমার বিয়োগ হয়ে গেছে প্রতিটা মুহূর্ত কি हो रही है उम्र मिसले बर्फे कम हो रही है उम्र मिसले बर्फे कम রক্তা রক্তা চল রাহি হ্যায় দম বদম তোমার হায়াত এটা বরফের চাকার মতো বরফের চাকা যেমনি ভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত গলতে থাকে ক্ষয় হতে থাকে আমার আর আপনার হায়াত এটা বরফের চাকার মতো এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে হায়াত কখনো মানুষের বাড়ে না আমাদের অনেকে ধারণা হায়াত বাড়ে তোর হায়াত বাড়বো আমি দোয়া করবো হায়াত বাড়ে না কখনো হায়াতের বরকত বাড়ে মানুষের হায়াত যেটা লিপিবদ্ধ হয়ে গেছে তকদির মুবরাম ওটাকে আর কলম দেওয়া হয় না ওই ষাট বছরেই আপনার থাকবে তবে ষাট বছরের ভিতরে অনেক কাজ করতে পারবেন হায়াতের বরকত বেড়ে যাবে আপনার তাহলে এক নম্বর পত্র কি সম্পর্কে বলেন কথা ভুলে গেছেন হায়াত সম্পর্কে দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ান স্বাভাবিহি পিমাবনা ও যুবক তুমি তোমার এই যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ তুমি তোমার এই যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে বার্ধিক্য কাল সম্পর্কে প্রশ্ন করা হবে না শৈশবকাল বাল্যকাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না কারণ মানুষের হায়াতের মধ্যে উপযুক্ত হায়াত বয়স আর সময় তার যৌবন কাল যৌবনকালে মানুষ যে পরিমাণ আবাদত করতে পারে বাল্যকালে ওই পরিমাণ আবাদত করতে পারে না বুড়াতিকালে ওই পরিমাণ আবাদত করতে কি আবাদতের উপযুক্ত সময় প্রযোজ্য সময় যৌবনকাল যারা বুড়ো হয়ে গিয়েছে ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা যারা বুড়ো মানুষ রাগ করবেন না বুড়াতিকালে আবাদতে এমন একটা মজা আসে না অজুর খবর থাকে না ঠিক মতে রুকু দিতে পারে না সেজে দিতে পারে না কোমর ব্যথা করে না ছোটকালে তো আপাতত ফরজে হয় না আপাতত ফরজ হয় যখন যৌবনকাল এটা আপাতত উপযুক্ত একটা সময় দরজাওয়ানি তো বা শিওয়া হে পয় জলে মিশাওয়াদ পরে হে যে গাছ যৌবনকালে করার জন্য বলেছেন এটা নবীদের সমাজ যৌবনকাল যেটি খাকি প্রেমত কর খাকে আপনি জিন্দিগানি কো को के सीखा की प्रेमत कर था के अपने जिंदगानी को जवानी कर पैदा उस पर कि जिसने दी जवानी को যে আল্লাহ তোমাকে যৌবন দান করেছে ওই আল্লাহর জন্য তুমি যৌবন কাল ব্যয় করো আমার ভাইরা হাসরের ময়দানে যখন মানুষ যাবে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া সেখানে থাকবে না থাকবে আল্লাহ পাকের আর্শের ছায়ার নিচে সাত ধরনের লোক ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের ছায়ার নিচে স্থান পাবে সাত ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক সাত ধরনের এক শ্রেণীর লোকের কথা নবী বলেছেন ওই সমস্ত যুবক যারা সব সময় আল্লাহর হেফাজতে লিপ্ত থাকত ওই যুবকেরাও আল্লাহর আরশের নিচে কিভাবে বলেন খাট পাবে বুড়াদের কথাও বলে নাই কোন আলেমের কথা আছে মুক্তি সে স্থান পাবে বলে নাই একজন মহাত্মের স্থান পাবে বলে নাই বলেছে অসাবুন নাসাফি এবাদাতিল্লাহ যে সব সময় অতি নির্জন বসে যে যুবক আল্লাহর এবাদত করত ওই যুবক কে আমাদের দিন আরশের নিচে স্থান পাবে তাহলে প্রথম প্রশ্ন করা হবে হায়াত সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি আপনার যৌবন সম্পর্কে তৃতীয় প্রশ্ন করা হবে ওয়ান মালিন মিন অপিমান পাক আপনার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে বেটা সম্পদ থেকে কামাই করেছিলে এবং কোথায় সেটা ব্যয় করেছিলে থেকে সম্পদ কামাই করেছিলে আর কোথায় ব্যয় করেছিলে তোর ইনকাম সোর্স কি ছিল আয়ের উচ্ছ কি ছিল এবং ব্যয়ের খাত কি ছিল আল্লাহর দরবারে ভাবে সেটার হিসাব আপনাকে দিতেই হবে মাল সম্পর্কে প্রশ্ন করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে রে বন্দা জানা অনুপাতে কি পরিমাণ আমল করেছিলে জানা অনুপাতে কি পরিমাণ আমল করেছিলে সে প্রশ্ন আপনাকে করা হবে বুঝে গেল হাসরের ময়দানে প্রশ্ন করা হবে কি বুঝে গেল হাসরের ময়দানে কি প্রশ্ন করা হবে এটা বুঝছি আমরা এখন যে ব্যক্তি সুদ খায় সেই হাসার ময়দান উঠবে ছাগল আর উম্মাদের মতো দিনগ্রস্ত ব্যক্তির মতো তার জ্ঞান ঠিক থাকবে না এখন এই চারটি প্রশ্ন যদি তাকে করা হয় আপনারা বলেন এই লোকটি চারটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে পারবে আমার ভাইরা এই জন্য যারা সুদ খাই আমরা অতীত অতীত অতীত নেওয়ার চিন্তার কোনো দরকার নেই আজকে থেকে প্রতিজ্ঞা করবো আল্লাহ জীবনে যেন আমাকে কোনো সুদের পথে তুমি কি নিও না আমাকে হালাল মালে কি করো দোয়া করতে হবে আল্লাহর করে মদ খাওয়া হারাম এটাও বড় একটি মহাপাপ আল্লাহর নবী বলেন লায়াত খুলুল জান্নাতা কত্তাতুন লায়াত খুলুল জান্নাতা আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুতমিনু খমরিন চার ধরনের লোক তারা জান্নাতে যাবে না কয় ধরনের লোক বলেন চার ধরনের লোক এক নম্বর আজ কোন মাতা পিতার অবাধ্য সন্তান যারা মাতা পিতার সাথে বেয়াদবি করে তারা জান্নাতে যাবে না ওলা কম্মারুন এবং জুয়ারি তারা জুয়া খেলে তারাও জান্নাতে যাবে না ওলা মান্নানুন খোটা দানকারী অনুগ্রহ করার পরে যারা আবার খোটা দিয়ে দেয় তারাও জান্নাতে যাবে না ওলা বদমিনু খমরিন মদ খাই যারা মদ খায় মদ খাওয়ায় অভ্যস্ত তারাও জান্নাতে যাবে না নাওজবিল্লা তারাও কি জান্নাতে আল্লাহর নবী হাদিসে বলেন ইন্না আল্লাহ আহতান লিমাই ইয়াশরাবুল মুসকিরা মিন তিনাতিল খবাল আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়াতে মদ খাইতো যারা দুনিয়াতে মদ খাইতো আল্লাহ রাব্বুল যার জাহান্নামে ওদেরকে মেহমানদারি করবেন কোথায় জাহান নামে ওদেরকে মেহমানদারি করবেন ওদেরকে জাহান নামীদের রক্ত খাওয়ানো হবে জাহান নামীদের গায়ের গলিত ফুস খাওয়ানো হবে নাউজুবিল্লাহ নবী একটি হাদিসে এটাও বলেছেন দুনিয়াতে যে যত ঢুক মদ খাবে সরকালে তাকে তত ঢুক রক্ত খাওয়ানো হবে নাউজুবিল্লাহ আমার ভাইরা নাম পরিবর্তন নবী এটাও বলে গেছে আমাদের নবী আন্তর্জাতিক নবী এত বোধাই ন এটাও মনে গেছে যে এমন এক সময় আসবে মানুষ সুদ খাবে তবে সুদের নাম পরিবর্তন করে খাবে এখন সুদকে সুদ বলে খায় না কয় ইন্টারেস্ট কি বলে কন কয় ইন্টারেস্ট কত আসছে ইন্টারেস্ট মানে কি খুব সুস্বাদু না ইন্টারেস্ট মানে সুদ অন্য কিছু না মদ খায় মদের নাম পরিবর্তন করে ফেলছে এখন দেখবেন বিভিন্ন অভিজাত হোটেলগুলোতে সাজানো থাকে লাইসেন্স করা থাকে এগুলো মদ এটা আসছে নট আসির এগুলো কোনো সরাইয়া নয় সর্বত নয় নাম পরিবর্তন করে আজকে আমরা খাচ্ছি সুদ খাচ্ছি নাম পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামাল নিশ্চয় মত খুব খেয়াল করেন ইন্নামাল খমরু খমর মানে মত খমর মানে কি ইন্নামাল খমরু নিশ্চয় মত ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু এবং জুয়া জুয়া চিনি নাকি আপনারা জুয়া মদ জুয়া ওয়াল আনসার ভাগ্য পরীক্ষার স্বর লটারি লটারি ওয়াল আসলাম এবং মূর্তি রিজুসুম মিন আমালি শয়তান এগুলো শয়তানের অপবিত্র কাজ ফাজিতানিবু আল্লাহ পাক বলছেন আমার বান্দারা যেহেতু এই চারটি কথা আমি বলেছি খমর মদ জুয়া ভাগ্য পরীক্ষার সর লটারি এবং মূর্তি এগুলো হচ্ছে শয়তানের কাজ সুতরাং তোমরা এগুলো থেকে বেঁচে থাকো ফাজিতা নিব এগুলো তো তোমরা বেঁচে থাকো লাল লাল্লা তুফলি হন যদি বেঁচে থাকতে পারো তখনই তোমরা কামিয়াব এ আয়াতের তাফসিরে মুফাসিরিনে কেরাম লিখেছেন দালালি ব্যবসা হারাম দালালি ব্যবসা কি আপনারা মনে রাগ করতেছেন দালালি ব্যবসা বুঝেন না আপনারা দালালি ব্যবসা কি হারাম দালালি যায় না দাল্লাল বলা হয় এদেরকে না যায় দুমতান ও তার বিক্রি হারাম দুমতান এটাও হারাম তার বিক্রিটাও হারাম এটা মুফাসসিরদের কথা বলতেছি যারা বিড়ি বিক্রি করেন যারা মদ বিক্রি করেন এগুলো বিক্রি হারাম বিক্রি যায় এতে একটা না যায় জিনিস আপনি বেচবেন কেন এটাও হারাম এটা মুফাসসিরের কেরাম বলেছেন দালালি ব্যবসা হারাম ধূমপানও তার বিক্রি হারাম আমাদের উজানির হজরত আপনারা তো অনেকেই ছিলেন উনি একটা কথা বলতেন সৌদি আরবের মোতাওয়া যারা সৌদি আরবের মুফতি যারা ওরা বিড়িকে হারাম বলে ফতুয়া দেয় কিন্তু আমাদের বাংলাদেশের ওরা মাইক্রাম এরা হারাম বলে না কিন্তু মাত্র তাহারিমা বলে বাংলাদেশের আলেম বিড়িকে মাত্র তাহারিমা বলে আর আরব কান্ট্রির ওরা মাইক্রাম এটাকে কি বলে হারাম বলে এদের যুক্তি কি আল্লাহ পাক বলেছেন কুলু মিনাত তৈবা তোমরা পবিত্র বস্তু আহার করো পবিত্র বস্তুর বৈশিষ্ট্য হলো সুগন্ধি বের হওয়া তার থেকে বিড়ি খাওয়ার পরে সুগন্ধ বের হয় নাকি দুর্গন্ধ বের হয় বোঝা গেল এটা অপবিত্র বস্তু আল্লাহ পাক বলেছেন পবিত্র বস্তু খাও এবং বিড়ি খাওয়ার পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় বোঝা গেলে এটা অপবিত্র সুতরাং এটা হারাম এটা আরবের মুক্তিদের কথা বলছি তবে বাংলাদেশের মুক্তিরা বলে এটা মাত্রই না তা আমাদের উজানের উজুর কয় কি ক্ষয় কিছু কিছু লোক দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে ওহি আসছে সেই জাহান নামে জ্বলবে পরকালে আবার বলতেছি কিছু কিছু লোক দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে ওহি আসছে যে সে পরকালে কোথায় জ্বলবে জাহান নামে গিয়ে আগুন খাবে এই জন্য সে দুনিয়াতে আগুন খাওয়ার ট্রেনিং নেওয়া শুরু করছে বিড়ে খাওয়া মানে আগুন খাওয়া নয় খেতা আগুন সে পরকালে আগুন খাবে এটা সে জানে এই জন্য পরকালে হঠাৎ কেমনে খাবে এই জন্য দুনিয়ার থেকে খাওয়ার অভ্যাস শুরু করছে ট্রেডিং শুরু করছে আপনারা মাইন্ড করবেন আমি উজেনে উজুর কথা বলেছি যাই হোক আমার ভাইরা আলোচনা অনেক লম্বা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে সামনে সপ্তাহ ব্যবসায়ীদের উদ্দেশ্য ইনশাল্লাহ আলোচনা করা হবে আপনি সকলে আসবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মদ জুয়া সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন যারা সুন্নত পড়ে তারা সুন্নত পড়লেন আমা আলাইনা ইল্লাল বালাগ